সত্য আর মিথ্যার সংঘাত শুরু হয়েছে সৃষ্টির শুরু লগ্ন হতে আজও সে সংঘাত অব্যাহত রয়েছে বিশ্ব জুড়ে সত্য মিথ্যার দ্বন্দ্বে ন্যায় অন্যায়ের যুদ্ধে যারা সত্যের পক্ষে লড়াই করেন যারা নিজেদের শ্রম শক্তি মেধা তথা সর্বস্ব বিলিয়ে প্রতিষ্ঠিত করেন ইনসাফের সৌধ মুক্তিপথের সাহসী পথিক তো তারাই শুধু অস্ত্র আর হাতিয়ার নয় ভাষা ও সুরের হাতিয়ারেও চলে লড়াই চলে সংগ্রাম ইসলামের সুর লগ্নে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের দীপ্ত লড়াইয়ে বিশেষ একজনের কথা আজও ইতিহাসের পাতায় জল জল করছে তিনি কে তিনি হচ্ছেন মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের প্রিয় সাহাবি কবি হাসান বিন সাবেত আল্লাহ তালা আনহু তার জ্বালাময়ী সঙ্গীতের প্রভাব ছড়িয়ে পড়ত আল্লাহর পথে জানবাজ মুজাহিদদের শিরায় শিরায় তন্ত্রিতে তন্ত্রিতে বিক্ষুব্ধ উত্তাল ঝঞ্ঝাময় ধরণীতে আজও প্রয়োজন হাসান বিন সাবেত রাজি আল্লাহ নূর উত্তর সুরীদের এরই প্রেক্ষিতে গঠিত হয়েছে হাসান শিল্পী গোষ্ঠী সত্যের দিশারি হাসান শিল্পী গোষ্ঠীর প্রথম পরিবেশনা কে যেন তোমায় ডেকে যায় ইসলামী সঙ্গীতের অনুপম অডিও অ্যালবাম কে যেন তোমায় ডেকে যায়